হাত দিল ভাব হল চান্দ্র নক্ষরের শেষ মাস আরবি মাসের শেষ মাস তো সেই মাসের শেষের দিকে আমরা করতেছি এছাড়া আমাদের সম্পর্ক দিতে হবে এক তো এই মাসের কি করণীয় যাদের উপরে হাত ফরজ তাদের জন্য এর প্রস্তুতি নেওয়া সব জরুরি হাত ফরজ হলে ওই বছর যাওয়া এটা একটা বড় দিক যদি লাগা তথ্যে বার্ষিক তরণ করার জন্য প্রত্যেক বছর পুরা বছর ওনারা যা আসে পুরা বছর সে আল্লাহ হুকুমকে কেন পালন করবে অজর থাকলে গৃহীত করবে যখন কোন স্কুটি নিতে হবে তখন হাসপাতালে সেটা ঠিক আছে কিন্তু ব্যবস্থা বাণিজ্য একটা লাইন বেরোতে হবে বাড়ি করতেছে বাড়িটা কমপ্লিট করতে হবে গ্রেজু বিবাহ হলে এই নানান কিসমের জিনিস আমরা দেখাই সেগুলো একদম বেকার এগুলো আল্লাহ কাছে গ্রহণ জমা হবে না আমাদের মন গোলা অর্জন হবে না অর্জন তো ওটা যেটা শরীরতে অর্জন হোক মানলাম না হোক আজ কি আজ রকম গ্রহ أو مرض حادث أو سلطان جائز ওদের বলে দেওয়া হতো অসুস্থ না সেখানে যুদ্ধ বিপ্লবে তারা কিছু বলে যাও সেখানে আপনার ব্যবসাগুলো করা গৃহ নির্মাণ কমপ্লিট করা এগুলো ধারে আছে এখানে একটা রাষ্ট্রে হজের প্রস্তুতি নিয়ে নেওয়া যাদেরকে আল্লাহ তালা তৌফিক দান এটা তো খাস খাস লোকদের জন্য আর একটা হুকুম আছে শুধু তার আপনার জন্ম না সব লড়াইয়ের জন্য সব রুক্ত তাদের জন্য যেমন সেটা এই যে এই মাঠে একসাথে হোক পৃথক ভাবে হোক সারা রোজা রাখা এই মাসের মধ্যে এই চাঁদের মধ্যে রোজা রাখা তাহা আমল মধ্যে আছে যারা অন্ধকারের সঙ্গে রোজা রাখল এবং সবাই চাঁদের মধ্যে আরো ছটা রোজা আল্লাহ সেই লোককে সারা বছর রোজা রাখার খাওয়া দান করবেন কারণ তার ছত্রিশটা রোজা হল আর এই উন্মতের অনেকগুলো বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য এই তাদের আমলগুলোকে আল্লাহ তালা কমপক্ষে দশজন ব্যক্তি ব্যক্তিতে এত বাড়াইবেন সেটা আমাদের ক্যালকুলেটার আসবে না আমাদের কোনো হিসাবের দেখে ওটা আসবে না তাদের মেডিকেল এরকম ছিল আমার যদিও লাভ করছি আরাম করছি খরচ করছি এরপরে হিসাব আছে আমাদের নিরাময় করবে এটা কেন তালা করা আমি এরপরে হিসাব করে দিচ্ছে তো কমপক্ষে দশজন হয়ে যায় কম সত্যিটা আল্লাহ যদি পক্ষে দশজন বাড়ায় তো সত্যিটা দশ করেন তিনশো ষাট আর চান্দর অর্থ ভাড়া তিনশো পঞ্চান্ন এক বছর হয়ে পাঁচটা আমার অ্যাকাউন্টে জমা পুরো বছরের সব তবে কারণ কাঁচা উদার থাকলে ওটার সাথে এটা মিললে হবে না কাঁচা রোজা আলাদা করতে হবে এটাকে আলাদাভাবে রাখতে এক নকলের মধ্যে কয়েক রকম প্লেস করা যায় নকলের দুই রেখা নামাজ পড়লেন এটা আপনার তাহিয়াতুল উজু তাহিয়াতুল মসজিদ ঠিক আছে তাহলে কয়েকটা একসাথে হবে কিন্তু ফরজের মধ্যে আমরা নকল নিয়োগ করবেন কারদার তাকে মানে ফরজের নিয়ে তো রাখতে হবে ওদের সাহায্য নিয়ে চললে হবে তো যারা থাকা এই একটা দায়িত্ব পাওয়া গেল উত্তরাহ কিন্তু সারা বছর উদাহরণ হওয়া তো কঠিন আল্লাহ তো সব করে মাথা লাগে যে সারা বছর তার সব পেয়ে হ্যাঁ আর একটা হুকুম এই মাসের বিদেশ ধরে প্রতিষ্ঠানদের কিছু আলাদা আলাদা হুকুম থাকে সেটা হলো মানে এই যদিও বারো মাসে সব মাসে বিবাহ করা যায় সাতদিনের সাত দিনের বিবাহ করা যায় বস্তুকে হোক ঘরে হোক মারে হোক টঙ্গি মার্জারে হোক সব বিবাহ যায় বারো মাসে বারো মাস সাত দিনে সাত দিন আল্লাহ জমিনে বের করে দেখা এমন কিন্তু আপনি সাগরের মধ্যে একটা ইসলামের বিবাহ করেন তাও হবে ফেরত পেলে হাওয়া দিয়ে তাও হয়ে যাবে সব কিন্তু উত্তম কোনটা সার্টিফিকেশন কোনটা সার্টিফিকেশন বা এখানে সওয়াল লাগবে এবং মসজিদে এই চিন্তার কথা বলা হয়েছে হাজির তার বিবাহটা হাজির হিসাবে বিবাহ হবে তাকে উচিত এই মশলা জানার পরও এটাকে খাওয়ালে ভিতরে নিয়ে আসা এই হ্যাঁ অনেক মারে করে মারে খাওয়ালে হলো না গ্রিল করে হলো হাতিতে দাঁড়িয়ে সবজি মারে না হয় আপনি খাওয়ালেও নিয়ে আসবেন ওর যে বরকত হতো তার থেকে বেশি বরকত পারে তো পূর্ণ পাল্লা এই একটা জিনিস বিবাহ সাধিক বারো মাসে যায় না এমনকি মহাপ্রাণ মাসাও যায় যায় করেছিল লিখছে সব হিন্দু হবে পঞ্জিকাটা লিখছে সব হিন্দু কথা ইসলামের কোনো নেই তাই এই মাসে ভালো তবে এই মাঠে যারা পারে তাদের জন্য এই মাঠের ব্যবস্থা করা উচিত জোয়ার করে করব আল্লাহ ঘরে করল এই ব্যাপার বিস্তারিত মাথায় আমি আপনাদেরকে তোকে আগে বলেছি তো আমার একটা কিতাব ছিল আগে পকেট সাইজে ইসলাম বিবাহ এটাকে আবার পরিশ্রম করে ছাপা হয়েছে তাতে ডবল থেকে বেশি হয়ে নাম ওই আছে কিন্তু মতলব আগে ডবল থেকে বেশি হয়ে গেছে সেটা ছাপা হয়েছে তো কিছু কপি আনা হয়েছে আপনারা এখন আমার এখানে এই ব্যাপারে বিস্তারিত লেখা আজকে একটা সংক্ষেপে ছিল হামির হক কি তুলে ভাবছি তারা যত নাই পরিপূর্ণ ভক্তি লিখে দেওয়া হবে তাতে করে ইসলাম হয়ে যায় তার হচ্ছে না আমি দায়িত্ব স্ত্রীর করে দেওয়া নিজের হক উঁচু করার জন্য আগ্রহ হবে আমি দায়িত্ব স্ত্রীর স্ত্রীর দায়িত্ব দায়িত্ব নিজের করার জন্য আগ্রহ হবে স্বামীর আদায় করে দেওয়ার জন্য তৎপর হবে ইসলামের শিক্ষা তোমাটা উত্তর দেওয়ার জন্য হবে না তোমাটা তো আল্লাহ উত্তর করে দেবে তুমি অন্ধত্ব হক আল্লাহ হক থেকে আল্লাহ হক আল্লাহ মাফ করে দিতে পারে দুনিয়ার অনেক হক মাফ করতে পারে তো মাফ করবেন না তোকে না ঈশ্বরের শিক্ষা প্রত্যেক অন্যতার জন্য তৎপর থাকে মেইন তারিখ শ্রমিক ভাব উসুল দেওয়ার জন্য আড়াই কিলো দেওয়ার জন্য তৎপর থাকে দায়িত্ব মালিকের ভাব আদায় করার জন্য করে থাকে প্রত্যেক অন্যতার জন্য করে থাকে তো রেজাল্টটা দেখা গেল সকলের ভাব আদায় হয়ে গেছে এমন একটা ভদ্র ইসলাম দিতে কারো ভাব আনাদায় থাকে আজকে আমার অপেক্ষায় ইমাম সম্মেলন ছিল ঢাকা মহানগরের কোন ইমাম আসে আসছে না মসজিদের কমিটির সদস্যরা আছে এমনি লোক আছে খাওয়ার মাসের ভিতরে বিবাহ করলাম বিবাহ না আমি কথা বলতেছিলাম এখানে এটাও বলতেছিলাম যে আজকে হক উপযোগ করার জন্য দুনিয়াদাররা কি বলে যদি একজনের হক নষ্ট হয় একজন দুজনের তার কি বলবো আদালত দেয় আদালত দেয় আর সেখানে নিয়ম অনেক হয় একজন দুজন না যত তারা আদালতে যায় না তারা নিজেদের গলা আদালত কাজ করে দিয়ে আন্দোলন করে এখন রাজনীতি হচ্ছে না যারা ক্ষুদ্র দাবিতে আসছে আমার দিকে সপ হ্যাঁ আমাদের থেকে সভ্য শিক্ষিত এবং আমার অধিকার প্রতিষ্ঠাকারী বিশ্বে কেমন আজকে তাদের উন্মোচিত হয়ে আমেরিকা বলেন ফ্রান্স বলেন লন্ডন বলেন তাদের সব হিংসা ওখানে ছিল আল্লাহ তাহলে একটা একটা ধরে তাই করে দিচ্ছে প্রোপাগান্ডা দিয়ে দুনিয়াটা করবো কাবারের চাকরি তাদের মধ্যে মানবিকারের অধিকারের বিষয়ে আদালত দেখে জঙ্গল কান্দার লজ্জা পায় একশো বড় ঢালেন তাদের এই চেহারা এই হিন্দুর চেহারা আল্লাহ প্রকাশ করবে প্রকাশ করবে সব মজলুমে এক হয়ে একবার লাগবে হ্যাঁ, আল্লাহ তালার আল্লাহ তোমার বন্ধুর সাথে থাকে কোনোটা সাথে থাকে জালের তারা থাকে না এমনকি তাদের ইচ্ছা আপনাদেরকে আদর করেছে জালের যদি মুসলমান হয় আর মজলুম যদি হয় তা আল্লাহ পক্ষে কাফের থাকে আল্লাহ ভক্তি আল্লাহর সাহায্য কাকে বসে থাকবে এই দিন চেষ্টা বলল তার তাহলে মন্ত্র হয়ে গেছে মুসলমানরা জানেন আল্লাহ আল্লাহ দিকে সাহায্য করতেন মুসলমানকে সত্তরাস তখন করে বাচ্চাদের বাসা ছিল মোটামুটি বিল্লা এত ফ্যান্ডার চলার তাদের কাছে প্রাণ বিশ্বাস নেই আল্লাহ সাহায্য মঞ্জুর আছে ধ্বংস ওইসব দেশে তারা সংখ্যা লঘু মজুম এখন তাদের কারণে হুকুমাত ঠিক তো আমি যে কথাটা বলতেছিলাম যে সমস্ত হুকুমাতে গানটা দিয়ে মজলুমদেরকে কেয়ারত পর্যন্ত দাবায় রাখা হ্যাঁ নেই এই জন্য সুনিয়ার করতেছে দাবি কথা আন্দোলন দাবি রাজার উৎকৃষ্ট কথা যে স্বামী স্ত্রী দাপত্য জীবনে প্রত্যেককে অন্যের ভাষা ব্যাপারে তাদের চর্চা দাপত্য জীবনে অন্যের ভাব আগামী করার ব্যাপারে তথ্য থাকবে এবং তারা এমন সন্তান গড়বে হ্যাঁ? সন্তান অন্য হক আদায় সন্তান তারা গড়বে তৈরি কর সমাজ পত্রিকা পরিবার থেকে তো পড়ে সবার অনেকগুলো পরিবার মিলেই তো কি সমাজ তো কোনো আত্মরক্ষা না দেওয়া তো প্রত্যেক পরিবারের স্বামী স্ত্রীর কন্যাকে একে রকমের হক আদায় করবে হক আদায় করবে অলাপ সন্তান তৈরি করবে এই ধরনের পরিবেশ দিয়ে এই ভূমি দিয়ে যে পরিবেশ তৈরি হবে যে সমাজ তৈরি হবে সেই সমাজে কি আমি হক নষ্ট হবে যে এমন লোকদের সমাজ তৈরি হবে প্রত্যেক অন্যের হক কিছু করার জন্য তৎপর ব্যাকুল কারণ হক নষ্ট হবে তারা সেই সোসাইটি সেই পরিবেশ সেই সমাজ এটা জান্নাতে পরিবেশ জান্নাত থেকে পর পরিবেশ সবাই অন্যকে দেওয়ার জন্য তোয়া আল্লাহ রসুল করবা একটু কম দাও আগে করবা একটু বেশি দাও উত্তর পড়াশোনা কম এই একটা হারিস যদি আনা হয় তোমার ঝগড়া খতম এখন ঝগড়া কেন হচ্ছে বিচার কেন বসে হচ্ছে আবার টেন্ডেন্সি ওষুধ পড়াশোনা কম দেয় আর উত্তর উসুল পড়াশোনা বেশি বেশি উত্তর করতে চেষ্টা করে প্রত্যেকটা মানুষের এই অবস্থা এই এমন আল্লাহ তারা দুটা জবাব দিচ্ছেন নিজের জগত রাখো ভাইয়ের জগত রাখো এটা ভুল করে দিয়ে নিজেরা দেখে আর এক দোকান দেখতেই আসেনি তো আল্লাহ রসল এই যে তালিমটা দিচ্ছেন একজনের এক একশো টাকা পয়সা একশো টাকার কাছে দিয়ে দিন ভালো পরিচয় হয়ে গেল দুই থেকে বেড়ায় সরকার লাগে রিক্সাওয়ালা রিক্সা ঠিক গরিব তারা দিয়ে এই এক টাকা দিয়ে আপনি উত্তম মানুষের কাতারে চলে গেলেন আল্লাহ দরবার রেজিস্টার আছে উত্তম মানুষের একটা আলাদা খাতা সেই খাতায় যারা প্রধান শিখে শিখায় তাদের নাম আছে লেনদেনের সময় যারা নাকি স্কুল পড়াশোনায় কম নেয় পরিশোধ করা বেশি পরিশোধ করা হ্যাঁ? হয় হ্যাঁ প্রচন্ড হ্যাঁ আপনি একটা দোকানের শ্রমিক আট ঘন্টা আপনার ডিউটি আপনি কি আট ঘন্টা আরো দশ আপনি কাতারে চলে যাচ্ছেন এই কাতারে হবে আসলে টাকার অবস্থা তো বেশি আপনি এখানে চলে পরীক্ষা ইউটিউবে পরীক্ষা করতে পারে দশ মিনিট দেখি তাহলে পড়াশোনা যে আমি উত্তম আলোচনা তাহলে চলে হ্যাঁ ধরুন আর একটা দিকে আছে কারণ তিনি যদি কথা না মানে তো কোরআন শরীফের পাঁচ পাড়ার দ্বিতীয় শিক্ষা হচ্ছে পঞ্চম পাড়া দ্বিতীয় পৃষ্ঠা সে আয়া আল্লাহ আপনার কতটুকু করছেন কাজ কাজ হলে দুই পক্ষের বিরুদ্ধে ঘটনা হবে বিরুদ্ধরা দেখবে তার ভুল সেটা সংশোধন করে এরপর কাজ না হয় তো মুক্তিদের সাথে ফটো হওয়া হবে তোমার জন্য তালা দেওয়া যায় একটু গল্প আছে তো মৃত্যুকে পা করা যাবে চালাতে আমার এই জায়গাটা উদ্দেশ্য উদ্দেশ্য তুমি যে শুধু শাস্তি দেওয়া হ্যাঁ শাস্ত দেওয়া যায় আয়াত হয়ে গেল আয়াতটা আছে কিন্তু ওই আয়াতটা ব্যাখ্যা করতে যে আল্লাহ রসুল বলতে চাই যে আমার উন্মত্তের মধ্যে তারা যারা সার্টিফিকেট মানুষ প্রথম শ্রেণীর মানুষ আমার অপত্রের মধ্যে হ্যাঁ? ইংরেজের ডিগ্রিতে প্রথম শ্রেণী হওয়া যাবে আজকে দুনিয়াতে ইংরেজের ডিগ্রি থেকে সবার উপরে এবং আমি প্রথম শ্রেণীর না করি আপনাদের দিকে আল্লাহ চলবে আর এই মানব আল্লাহর কাছে কোনো বেড়াতে লাগে দাদারা মিলে আল্লাহ দাদারা কাছে মূল্যায়ন আল্লাহ করে মূল্যায়ন এখানে মূল্যায়ন হবে আপনার সেখানে মূল্যায়ন হবে আপনি কোরআন শিখছেন কিনা শিখান কিনা সেখানে মূল্যায়ন হবে আপনি নেওয়ার সময় কমলেন কিনা দেওয়ার সময় ব্যক্তিদের কিনা এইগুলো মূল্যায়ন ওই ইংল্যান্ডের সনদ দিয়ে কিচ্ছু উল্লাস তো আল্লাহ রসুল বলে দায়িত্ব আছে তিনি চুরিস্ট হয় কৃষ্টি দ্বারা গাইব দর্শন না হয় আল্লাহ রসুল বলতেছেন আমার উন্মতের প্রথম ধরে নিয়ে যাওয়া উন্মত এরা এটা পারবেন যাই রসুল কিন্তু এটা আমরা করবে না এটাও বলতেছে এটা যদি গায় সেটা তারা করবে না কেন কিন্তু অর্থাৎ আমি ওর কোনো নিজেকে শাস্তি দিলেন ধরে দিই এবং আমার পূর্বের যত নজর চলে গেছে তাদের অনেক দিন অনেক বেড়ে হঠাৎ ছিল তার কারণে দিনটা কাঁথা হয়ে গেছে কাঁথার ছিল লুম পড়া যেতে পারলাম ঘুম পড়া যেতে শুধু তিনি প্রহার করেন না শাস্তি দেন তাই নাদাও এটাকে আপনি আপনি কোন সরকারের প্রমাণ করতে পারেন কিন্তু আপনি ওই ওই ওই সাবজেক্ট তাকে পারবেন আর দুর্ঘটনা প্রথম ডিভিশন চলে আপনার সঙ্গে উল্লাস যাই হোক আমি জিনিসটা আপনাদের জিনিসটা আকর্ষণ দুনিয়া তারা আন্দোলন করে অধিকার আদায় করে আল্লাহ করতে জীবনে আল্লাহর বিধান করে হ্যাঁ সুন্দর ব্যবস্থাহানি করো তো কোনো আন্দোলন লাগবে দাম্পত্য জীবন রসুলের তরিকার মতো হয়ে যায় তো ওই সমাজের মধ্যে আন্দোলন সব ভাব আদায় দেবে দেখেন দুনিয়াদারদের নজর কোথায় আল্লাহ রসুলের নজর কোথায় আর রসুল দিকে দিকে এখানে যাতে দাঁড় করে আগায় দিলে হবে না তাহলে কি কারণ হবে আগায় কিন্তু তারা দেখুন তাদের দৃষ্টি ঘোড়ার পর্যন্ত যায় না তো এইখানে ঢুকে গেছে এখানে কি হবে এখানে দিলে কি হবে ঠিক আছে সেই টিকেটটা আল্লাহ আল্লাহ নতুন বলেছে তোমরা আমি স্ত্রী যাবো তোমরা একজন অজন্য হাসপাতে করো সন্তান হাত করো এমন সন্তান তৈরি করো যে অন্যের হাত আদায় করার জন্য তৎপর থাকে দেখো সমাজ জানার সমাজে তুই দেখাবি হ্যাঁ প্রত্যেকের জন্য দেওয়া হবে এই ব্যাপারে তার বিখ্যাত চায় তাহলে আমার লেখা ইসলামের বিবাহ সংগ্রহ করবেন সেক্ষেত্রে আমি পরিষ্কার সুপরিষ্কার বুঝতে পারবেন যে আপনার দিন এই করা হক সবগুলো আপনি আদায় করতে না করলে প্রমাণ করে সর্বন্ত শুরু করেন আল্লাহ তোমার রাস্তা সহজ করে দেবে যখন তুমি জানতে পারবে তাহলে এই ভুল হয়ে গেছে তোমরা তো আমার জন্য সতর্ক হয়ে যাও আল্লাহ বিচরণ না করে দেবে আবার এই পর্যায়ে আপনি স্ত্রীর কাছে পারলেন যে স্বামীর কি হক আমি এই হকগুলো আমি আদায় করেছি কিনা না করলে এখন থেকে আমার আশ্রয় করবে আমি হচ্ছে আদায় করি আল্লাহ পিছনে এটা কিছু করবে পাপ করবে এই সিদ্ধান্ত বিবাহ করতে চায় তাদের জন্য না সকলের জন্য জরুরি সকলের জন্য জরুরি যাতে আমি স্ত্রীর হাত পছন্দ করে জগৎ কি স্ত্রী কামের হাত নষ্ট করে না হয় এই জন্য এটাকে বারবার করা এবং এটাকে আমলে পরিণত করা এটা আমাদের দায়িত্ব আয়াত করে দিয়েছিলাম এই কথা বলি এটা তো আমি সরকার একদিকটা হয়ে গেছি খাওয়া না করতে হজের বিক্রি করতে হবে খাওয়া না করতে টাকার উদার বিক্রি করতে হবে আমার মাস প্রচেষ্টা যারা বিবাহ করে নাই তারা চেষ্টা করে এই মাসে ব্যবহার করে দিন তাহলে আর কষ্ট দেরি করার দেখান যে কোনো মাস করে দেবে চেষ্টা করুন খাওয়ার মাসে যা করণীয় সেটা আমি বলে দেবেন তাকে আয়াত যেটা করছিলাম ইহুদি খ্রিস্টানদের ওলামাদের ব্যাপারে না দেবে আয়াত তৃতীয় পাড়ার মধ্যে এর বিনিময় তারা দুনিয়ার কিছু টাকা পয়সা এগুলো হাসিল করে আল্লাহ হুকুম আসনকে গোপন করে এবং তার বিনিময় জনগণকে কি করে কিছু পয়সা দেয় এর বিনিময় আল্লাহ তালা বলতেছেন أولئك ما يأكلون في بطونهم إلا النار এই তারা জনগণকে সঠিক সত্যরা না বলে দুর্তৎপর দিয়ে তাদের মন্ত্রী বাহিক ফতোয়া দিয়ে টাকা নিল পয়সা খাইল টাকা খায় নাই কি খাইতে জাহান নানার আগুন নিজের পেটের মধ্যে ঢুকাই দিল মায়া কোনো নামি বুতুনিহীন তোমরা দেখবে টাকা নিচ্ছে আলাদা একটু ভোগা এই আয়াতটা রাখা হচ্ছে তারা তাদের শরীরকে বড় খেলা ফটোয়া তারা দেখতো এই বক্তব্যটা কিভাবে দিলে কাজকর্ম ছেড়ে ফেলবেন এরকম ওই ইহুদ খ্রিস্টানরা তারা দুনিয়ার যে সমস্ত গুণার মধ্যে অদলাপাই দেবো ওইগুলো সব আয়পত্র আছে দিয়ে তাপকে দিয়ে দিয়ে রাখে আজও দলের জিনিস কোন একটা দলের কেন দলের ওরা আল্লাহ তারা বুঝবে তোমার ইঞ্জিনের মধ্যে তারা হাত দিয়ে আগে তাদের বুঝছে লিখছে লিখে একটা আপনি যে লিখছে লিখে ওদের পর্যবস্ত করে দিল এই ছিল না আগের মানুষ প্রেস ছিল না ওই মূল কিতাবটা হাতে লিখছে আমার জন্য কি তাদের মর্যাদা ক্ষমা করে ওটা বুঝছে আমার বলে তারা খুশি হয় এরকম ফরক করবে আসলে অনেক অগ্রবী এটা হ্যাঁ যে তাদের একটা হালাল তাদেরকে তাদের হারাম খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে আমাদের তাদের খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে খুব খুশি এই যারা দিচ্ছে আল্লাহ আমাদেরকে দিব আমরা তাদের হারাম খাওয়ার বিরুদ্ধে ঘটনা হালাল খাওয়ার জন্য চেষ্টা করছি এই জন্য আমাদের যেতে হবে ওই গহলার সম্পর্কের বিরুদ্ধে ওরা হাজার করো পাবে যাই হোক এই কাণ্ড তারা সত্য জনগণের মাসিক প্রকাশিত আল্লাহর সিদ্ধান্তের যে হাজির লিখত এটা কোরআন আদা ويكتبون الكتاب بأيديهم হারাম থাকা সত্য কিছু লোক খাইতে আমার তো শরীরে বড় ধারণা ধারণা হারাম এবং যে মুসলমানদের একটা গরু মদ খায় না তার আল্লাহ হারা করবে কেন আরো করতে আল্লাহ লাভ নেই আমাদের কাছে কাঁচা রাখার জন্য খাইলে শেষ হয়ে এই মরা দামরা খাওয়া আল্লাহ করতে আল্লাহ আল্লাহ জানে মরাজ যত খাইলে এর মধ্যে এমন দাম থাকে সে দাম থেকে এমন ভাবে হয় যার কোনো চিকিৎসা আল্লাহ আলিক মালিক তিনি সব দাম ক্ষতিটা মারা পাবে হারাম করেছে হারাম করেছে এগুলো হারাপ হওয়ার পরেও মুসলমানরা বদর ফেরিছে শুক্রও ঠিক ওই খ্রিস্টানের শরীরে তো অনেক কারণ কি ছিল হ্যাঁ তারপর শুরু থেকে তো কুকুরের জন্য হাত দিই কম আজ বলতে আমার আমার দাওয়ার দিবি কাছে হয় ওই এখন দুর্গকে একদম ব্যাপক হয়ে গেল एक शिक्षणाचा सुरू खूप आहे बाबा साहेब हुजरत किताब इंजिन हुजरत कुणाला हा তাদের আলাদা ঘরের সাপড়া দিয়ে ফিরে যাওয়ার তখন খ্রিস্টান ধর্মে ব্যাপক হয়ে গেছে ব্যাপক হয়ে গেছে অনেক কিছু উদাহরণ দিচ্ছে তাদের আলাদা এটা উদাহরণ দিলাম হক খারাপ করেছি তাতে দলের উপর তুর্কি হয়ে গেল এইভাবে এরা একবার যখন নবী করিম সাল্লাহ দুনিয়া তাকিলেন তখন দাবি করেছে তাদের আনন্দের যে একটা লোক নব্বতে দাবি করছে আপনারা তো সৌরাশি দিল্লির আলেন সৌরাশি ইঞ্জিনের মধ্যে ওই নবীর সমস্ত আলামত লেখা আছে তো বিভিন্ন আলামত ছিল এই নবীর মধ্যে পাওয়া যায় পাবলিকরা হ্যাঁ তাদের পাবলিক যে হুট পাবলিক যে নাথারা তাদের দিকে করত এই দাবি করলো নবুহাত দাবি করলো আমাদের যে আলামত আছে আলামত করলে সত্যি কিন্তু নবী এই যে কিতাবের সব আলামত সেটা জানবি কিন্তু এটা বলে জনগণ খুশি হবে থাকিও হবে ধর্মের তাহলে খুশি হয়ে বের করল তখন তারা কি ওই জায়গাগুলো পরিবর্তন করে আমার নাম বেশ করলো যদি আল্লাহ রসুল হওয়া প্রমাণিত হয় যেরকম রসুলের সম্পর্কে আছে রসুলের টুল ভাড়া ছাড়া হবে না হবে হ্যাঁ এরকম না মাজার টাইজের বাজার মাজারের টাইজের বাজার না বাক্তার মতো আবার এদের এত বাধা মাজার তারপরে চেহারা কিরকম হবে একদম লম্বা চেহারা না আর একদম তাদের মতো দেখতে দেখা কি হবে গমের দেখা পুরা মাথার পর্যন্ত সব লেখা আছে সব লেখা এটা সব কিন্তু ওই কিষানরা সারা তালা সহযোগ দিতে এখন আমাদের দায়িত্ব কর্তব্য ওনাকে মেনে নেবেন পাবলিকের মুখে ভালো হয়ে মানে ওনাকে মাত্র করে দিলাম নারাজ দিলেন তখন তারা একদম কষ্ট করবো একদম চেষ্টা করবো তো না তারপরে চেহারা আন্দ্রা না গোল না লম্বা দাঁড়িয়ে হবে তো দাঁড়িয়ে ওনার জন্য আমাদেরকে চাওয়া হবে ওনার দাড়ি হবে মুখ্যমন্ত্রী কথা আর এরা কাপড় তুমি এই জন্য পুরো আলামত উঠে রসুল সব উঠে দিচ্ছে দিয়ে পাচ্ছে হয়েছে পয়সা দিল এরা জাহান আগুন নিজের কোর্টের ক্ষেত্রের মধ্যে না করে আমার উদ্দেশ্য না করলো কেন এই জন্য বাড়ি করছে এই উপরটার মধ্যে ওই ধরনের আলোচনী হবে এই উপরতার মধ্যে ওই ধরনের আলোচনা তৈরি হবে তারাও স্থিতি করবে কি ধরনের সপ্তাহ দিলে জনগোষ্ঠীকে হাত দিয়ে দিবে ওইরকম ফতোয়া দিবে ওই আন্দোলনটা থেকে জনগণকে সতর্ক করার জন্য এই আয়োজন নাজল ইহুদি খ্রিস্টানদের আলেমদের কিন্তু ওলামার শুরু এই নবীন মধ্যে ওরকম ওলামার থাকবে আমার প্রিয় টাকা যুক্তিটা আছে চিকিৎসার করে রুগী বেরি আমার উপরে আমার যেহেতু তো পাঠ করবে আমি যদি আপনার অনেক যুক্তি আপনার পয়সা দিলাম আমার রাস্তা কত করে এখানে তাছাড়া ব্যবস্থা করে দিলাম আর আমার পাঁচ হাজার টাকা কি যুক্তি হলো ডাক্তার আসার এরকম চিকিৎসা করা সেগুলি পায় এখন অনেক চেষ্টা করে দাবি করতেছে ওরা এই চিকিৎসিতের উপর চিকিৎসিত হলো চিকিৎসা আমার টাকা কি হলো এই আলোচনা এই অবস্থা ভুল তাকে করে দিচ্ছে আর আমি থেকে দিকে আলোচনা করতে যেমন গুমরা করেন না তো দেওয়া तुम्हाला दिला तुम्हाला साक्षी हवं उलटा आपल्याला दिलं होतं আজকের কত প্রত্যেকের যুক্তি করবে কিন্তু এই উন্মতের মধ্যে এই ধরনের আলোক থাকবে আপনাদেরকে সতর্ক করা হয়েছে যে এই ধরনের আলোক দেওয়া যাবে না আপনি কথা বললে হবে না আমরা তো বুঝি না আমরা তো রান্না করে দেয় কোটা মুরব্বীর তো ফটো আর দেয় আর কোনো হক কথা হলে আমার তো বুঝি না হচ্ছে খুব হচ্ছে এক আলেমাকে গেলেন তিন তালের তিন তালের কথা হয়েছে আর বংশন করে আলী হাজিদের কাছ থেকে তিন তালকে এক তালের কথা নিয়ে আসছে আপনার টাকা বিল দিতে হলো যে আলম তিন তালাকে তিন তালাকে ভোট করা দিতে সেগুলো তারা খালি করে দেয় বংশালের যে আর তিন তালাকে এক তালাকে ভোট করা দিবে আগে আপনার থেকে একশো বছর যাবে না জানি না আমি আগের ত্রিশ কিন্তু পাঁচশো টাকা এখন মনে এক হাজার করতে পারে আগে ত্রিশ থেকে তাহলে কেন বুঝবেন না যে পড়তে হাতে আমি আগে ওদের দুনিয়া যা কত দেওয়ার আগে ত্রিশ নিয়ে নিত আর ওই লোক ত্রিশ দিলে আপনি বুঝবেন না এখানে আপনি বোকার থাকতে হবে বুঝবেন আপনি বুঝতে পারবে আমি তো রক্ত দিচ্ছি না তার তো জিনিস নিতে তার জন্য আমার লাভ হয়ে যাবে বলতেছেন আমি খুশি আপনি পড়া খুশি আর বইয়ের অবস্থা বলে না আপনার তো আগের কিন্তু অসম্পূর্ণ আল্লাহ বলছি এটা আরো ভুল তাই একটু অভিযোগ দরকার হ্যাঁ? তার এই জন্য তাকে কিন্তু দুর্বল এই যুগ ওর আনন্দে আরো অর্থ হয়েছে এক বছর চাকরি ছিল ওই ওলামায় রসুল পরে বেশি মহিলা রসুল দেখুন তাদের মহিলা অম্বত এই মহিলা অম্বত রসুল দেখুন পুরুষ দেখলে মহিলার একটা ছবি দেখি কেন এরা সবথেকে বেশি প্রকাশ যেখানে প্রত্যেকটা আর্টিস্টের ভিতরে কাঁটার আমার হবে আলাদা অভাব আছে আর এখানে ভগবান কি করা লাগবে ये मुझे का जब उतरे তোমার गए तो वहां करो सब माफ रहे उत्तर आ এরা হচ্ছে টাকা এক ঘন্টা আগে ঘটনা দিতে কিছু মৃত্যু করে দেখা দিচ্ছে ওই ঘন্টা দিনের অনুসারী রয়ে মদত দিলে অনুসারী রয়ে তারা দেখা তাহবির নামাজ আটটা হ্যাঁ, কাজ এই গ্রামের বহু বড় ফতোয়া তারা বলতে ডাক্তার টাকা সকাল থেকে দিলে আগে হয়ে যাবে প্রস্তুতি না হবে হলো আমি ব্যাংকে দিয়ে দিলেন আরে হবে না সকাল একদিকে একদিন খানা বানাইব বানাইব বানাইব সকাল বানাইব এটা কোনোদিন দেখা দেওয়া হবে কিন্তু ওই আমার কথা দিচ্ছে যে ব্যাংকে দিয়ে দিলে আগে হবে হাসানি ওলামাদের যুদ্ধে এগুলো আমল না আল্লাহ তালা কোরআনে সতর্ক করে দিচ্ছে একটু সেটা করলে আমি বুঝতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে এই উল্লামা স্কুল ফতোয়া থেকে তো থাকা করা দান কথা চলা তৌফিক দান করেন ওয়া